সিয়াম بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة أفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه الإمام مسلم في صحيحه برقم 202 شرطة بين القوسين 1163 সম্মানিত মুসলিম সমাজ যে হাদিসটি পাঠ করলাম আপনাদের সামনে সেই হাদিসটি আবার পাঠ করে দিই عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل رواه الامام مسلم في صحيحه এই হাদিসটির অর্থ আবু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন রমজান মাসের পর শ্রেষ্ঠতর রোজা হল মোহার্রাম মাসের রোজা এবং ফরজ নামাজের পর শ্রেষ্ঠতর নামাজ হল রাত্রিকালের নামাজ এই হাদিসটি মুসলিম শরীফে দেখতে পারেন হাদিস নম্বর দুইশো দুই হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিস সম্মানিত ভাই ও বোনের আমার সম্মানিত মুসলিম সমাজ আমরা মহারম মাসে যত পারব রোজা রাখার চেষ্টা করব কেন এই মাসটি হচ্ছে কল্যাণময় মাস এই মাসে বড় বড় ঘটনা ঘটেছে যার মধ্যে একটি ঘটনা বিখ্যাত যে মুসা আল ইসলাম এই মাসে এই আশুরার দিনে মহরম মাসের দশ তারিখে জয়ী হয়েছিলেন আল্লাহর দয়াতে এবং ফেরাউন ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন এই মহরম মাসের দশ তারিখে সুতরাং আমরা এই মর্যাদাকে সামনে রেখে আশুরা রোজা রাখব যেমন কি রাসুল্লাহ সাল্লাম রোজা রেখেছেন সাহাবাইকে রামও রোজা রেখেছেন আর যত পারবো আমরা আশুরার দিন ব্যতি রেখেও মহরম মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করে তবে আশুরার রোজা হলো মহরম মাসের দশ তারিখের রোজা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশা প্রকাশ করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখে রোজা রাখব এই হাদিসকে লক্ষ্য করে ওলামাই কেরাম বলেছেন যে নয় তারিখে এবং দশ তারিখে রোজা রাখা উত্তম কেন যে রসুল্লাহ ইসলাম নয় তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন বা ইচ্ছা প্রকাশ করেছিলেন রসুল্লাহ ইসলাম নয় তারিখে রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন যেমন কি আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহুমা হতে হাদিস বর্ণিত عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم লাইন ইলা বিন আব্বাস আহতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমি যদি আগামী বছর আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই মহরম মাসের নয় তারিখে রোজা রাখব এই হাদিসটিকে কেন্দ্র করে বা এই হাদিসটিকে লক্ষ্য করে ওলামাই কেলাম ওলামাই কেরাম ওলামাই কেরাম বলেছেন যে মহরম মাসের নয় তারিখে এবং দশ তারিখে রোজা রাখা উত্তম তবে এটি ফরজ রোজা নয় মহরম মাসের দশ তারিখ হোক আর নয় তারিখে রোজা হোক এটা ফরজ রোজা নয় তবে এই রোজার মর্যাদা রয়েছে এই একটি রোজার মাধ্যমে আল্লাহ তালা এক বছরের গুনা খাতাকে মাফ করে দেন কেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহরম মাসের রোজার কি মর্যাদা রয়েছে বা রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল আশুরার দিনের রোজার মর্যাদা সম্পর্কে তো রসুল্লাহ সাল্লাহাম বলেছিলেন আশুরার দিনের একটি রোজা এক বছরের ছোট ছোট পাপসমূহের জন্য ফারা সরস হয়ে যায় সুতরাং আমরা একটি রোজা রাখব কেউ যদি সময় না পাই বেশি তাহলে কমপক্ষে মহরম মাসের দশ তারিখে একটি রোজা রাখবে আর যদি কেউ সময় বেশি পায় তাহলে নয় তারিখে এবং দশ তারিখেও রোজা রাখা উত্তম আর যদি কেউ এর চাইতে বেশি রোজা রাখতে চায় তার জন্য তাহলে আরও ভালো বিষয় আরও উত্তম বিষয় তো সুতরাং আমরা যত পারবো সৎকর্ম করব ইসলাম দরদি ভাইয়ের আমার এই হচ্ছে আশুরার রোজা সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি কথা বললাম এই বিষয়টি হলো আশুরা রোজা সম্পর্কে আর মহারম মাসের মর্যাদা সম্পর্কে তো আপনাদের সামনে আশুরা রোজাকে কেন্দ্র করে আর মহারম মাসের মর্যাদাকে লক্ষ্য করে কয়েকটি কথা বললাম আল্লাহ তালা এই কথাগুলি যেন কবুল করেন আর আমাদেরকে এই মাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন আর বেশি বেশি সৎকর্ম করার আর রোজা রাখার তৌফিক দান করেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته